www.almodina.com اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وما آتاکم الرسول فاخذوه وما نہاکم عنہ فانتہو صدق الله مولانا العظيم আজকের মজলিসে গত সবকের সাথে সম্পৃক্ত অবশিষ্ট অংশের আলোচনা ইসলামী অর্থনীতির উপর কারণ ইসলামী অর্থনীতি বোঝার জন্যে প্রয়োজন ছিল প্রথমে অর্থনীতি বোঝা আমরা বুঝেছি অর্থনীতি হল মানব জাতির মৌলিকভাবে চারটা মাসাইল চাহিদা বা চারটি প্রয়োজন পূরণের ব্যবস্থা নাম হইল ইসলামী অর্থনীতি ইসলামী না অর্থনীতি একটার নাম উত্তর জিহাদ আর একটার নাম তাকসিসুল ওয়াসাইল আর একটার নাম তাকসিম সারোয়া আর একটার নাম আর ও ওয়া তারাক্কি এই পরিভাষাগুলোকে ইংলিশে কি বলে তাও বলে দেওয়া হয়েছে খুব তাড়াহুড়ার জন্য সামনে আমাদের আলোচনাগুলোকে গোছানোর জন্য আমি সংক্ষেপ করতেছি আমরা গত পর্বে যে ক্যাপিটাল ইজমের বিষয়টা বোঝার চেষ্টা করেছি ক্যাপিটাল ইজমে চারটা মৌলিক ফর্মুলা দিয়ে চার মাস আলার সমস্যার সমাধান দিয়ে তারা ক্যাপিটাল ইজমের অর্থনীতি পেশ করেছেন তার ভিতরে ছিল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা অদৃশ্য শক্তির কুদরতি একটা শক্তি যা অটোমেটিকলি অর্থ ইনভেস্ট করে অর্থ উপার্জনের ক্ষেত্রে উপার্জিত অর্থকে বিনিয়োগ খরচের ক্ষেত্রে কাজে আসে একটা মানুষের গড়া নয় এটা অদৃশ্য শক্তির গড়া একটি শক্তি কাজ করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই ফর্মুলার মাধ্যমে তারা চারটি মাস আলার সমাধান দিয়েছেন এইটা তাদের এক নম্বর নীতিমালা এই নীতিমালাকে কার্যকর করার জন্য আরও তিনটা নীতিমালা কাজ করেছে তার ভিতরে একটি নীতিমালা ছিল মিল্কিয়তে শাকসিয়া সমস্ত উপার্জিত সম্পদের একক মালিকানা পরিপূর্ণ মালিকানা প্রত্যেক ব্যক্তি ফরদের ব্যক্তির সরকারও না কোনো বড় শক্তি সংগঠনও না সমাজের প্রত্যেকটি ফরদে বছর প্রত্যেকটি মানুষ তার উপার্জিত সব অর্থের কমপ্লিট মালিক তাই তার মালিকানায় স্বাধীন যেখানে যেভাবে ইচ্ছা বিনিয়োগ করবে যেভাবে ইচ্ছা সেটা উপার্জনের জন্য অর্থ বিনিয়োগ করবে এটা দুই নম্বর ফর্মুলা তিন নম্বর ফর্মুলা ছিল মানাফে জাতিয়া অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত লাভ কল্যাণ ভিত্তিক তাদের অর্থ ইনকাম এবং বিনিয়োগ ব্যক্তিগত লাভের অর্থ হইল কোনো একজন ব্যক্তি যদি সে দেখে যে একটা ব্যবসাতে টাকা ইনভেস্ট করলে ডাবল ডাবল লাভ হবে তাহলে সে সেখানে করবে অন্য ব্যবসার থেকে টাকা এই ব্যবসাতে বিনিয়োগ করলে তার ইনকাম বেশি হবে তার কোনো প্রয়োজন নাই এই বিষয়টিও দেখার যে ব্যবসাটা করলে তো আমার ডাবল লাভ হবে কিন্তু এই ব্যবসাকে সমাজের ভিতরে বাস্তবায়ন করে এটাকে লাভ ব্যাপক করার দ্বারা জাতির কোনো ক্ষতি আছে কিনা রাষ্ট্রের কোনো ক্ষতি আছে কিনা মানব জাতির কোনো অকল্যাণ সাধিত হবে কিনা এই ব্যাপারে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন ক্যাপিটাল ইজমের অর্থনীতির মধ্যে নাই এটাকে মানাফে জাতিয়া ব্যক্তিগত মানফাহাতার লাভ দিয়ে তাবির করা হয়েছে কথাটা বুঝতে পারছো অনেক সময় ব্যক্তিগতভাবে এক ব্যক্তির কাছে দশ লক্ষ টাকা আছে তার সামনে পাঁচ দশটা বিশটা তিরিশটা ব্যবসা সামনে আসে যে কোনো একটা করতে পারে কিন্তু একটা ব্যবসার ভিতরে অন্য অন্য ব্যবসার থেকে ডাবল লাভ সার্ভে করে হিসাব নিকাশ করে এক চিউরি করে দেখেছে কিন্তু ওই ব্যবসাটার মধ্যে টাকা ইনভেস্ট করি ব্যবসাটা শুরু করলে মানব জাতির আখলাক নষ্ট হবে চরিত্র ধ্বংস হবে বা রাষ্ট্রের বড় ক্ষতি হয়ে যাবে সমষ্টিগত লাভ লোকসান এটা সে দেখবে না সে দেখবে নিজের ব্যক্তিগত লাভ লোকসান কল্যাণের বিষয়টা সে নিজে দেখবে এই স্বাধীনতা এই হরৈয়ত প্রত্যেক ব্যক্তিকে জাতি মানফাতের ব্যক্তিকেন্দ্রিক কল্যাণ সাধনের ক্ষেত্রে স্বাধীনতা এটা পুঁজিবাদ অর্থব্যবস্থা দিয়েছে এটা তিন নম্বর ফর্মুলা চার নম্বর ফর্মুলা ছিল কোনো ব্যক্তির বিজনেস হোক টাকা ইনকামের ক্ষেত্রে হোক টাকা ব্যয়ের ক্ষেত্রে হোক তারও কোনো হস্তক্ষেপ মোটেই চলতে দেওয়া হবে না সে স্বাধীন তার বালমন্দ সে নিজে চয়েস করবে কোনো মজহাবের চয়েস করে দিতে হবে না কোনো রাষ্ট্রপ্রধানের চয়েস করে দিতে হবে না কোনো প্রশাসনে চয়েস করে দিতে হবে না তার ভালো মন্দ সে নিজে চয়েস করিয়া সে নিজে ঠিক করবে তাই কারো হস্তক্ষেপ না হওয়া মোটেই এটা ছিল মূলত ক্যাপিটাল ইজমের মূল মন্ত্র এই চারটা ফর্মুলার উপরে ক্যাপিটাল ইজম কায়েম প্রতিষ্ঠিত এই চারটার ভিতরে মূল জিনিস ছিল বলত কোনটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তারা একটা ফর্মুলা দিয়া মানব জাতির চারটা সমস্যার সমাধান দিয়েছে দেনাই প্রত্যেকটি বিষয়ে দেখাইছে কিভাবে সমাধান হবে আমার অনেক আকাঙ্ক্ষা মনের চাহিদা আছে সব তো পূরণ হবে না কোন কোনটা পূরণ হতে পারে তোমার সীমিত ক্যাপিটাল দিয়া তার ভিতরে কোনটা আগে হবে কোনটা পরে হবে এই তরতিব সিরিয়াল র্যাঙ্কিং নম্বর বসানো মেকদার পরিমাণের নম্বর বসানো এটা প্রথম অর্থনীতির বিষয় ছিল এটাও ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে মান বাজারে চাহিদা কোন জিনিসের বেশি আর আমার প্রয়োজন হল আমার চাহিদা অনেক চাহিদা সমূহের ভিতরে কোন চাহিদা সবচেয়ে বেশি যেটা না হলে আমার প্রাণ বাঁচে না সেটা কোনটা কোনটা যেটা না হলে আমার অঙ্গহানি হয়ে যায় সেটা কোনটা কোনটা যেটা না হইলে আমার প্রাণহানিও হয় না অঙ্গহানিও হয় না তবে আমি কঠিনভাবে জীবনযাপন করতে হয় সেগুলো কোন কোনটা আর যেটা না হইলে আমার কিছুই হয় না তবে হইলে একটু ভালো হয় সেগুলো কোন কোনটা আমার কাছে অর্থ আছে কি পরিমাণ তাইলে আমি ওইটাকে মাথায় নিয়ে আমার চাহিদা পূরণের র্যাঙ্কিং করতে হবে এই বিষয়টা ছিল অর্থনীতির প্রথম মাসটা যাকে তাজিন উত্তর ইজাদ বলা হয় দুই নম্বর মাস আলা ছিল আমার ক্যাপিটাল আছে কি পরিমাণ এটা বিনিয়োগ করলে আমার অর্থ কিভাবে আসবে অর্থাৎ ইনকামের জন্যে ইনকামের পথে ইনভেস্টের খাতে আমি কি পরিমাণ অর্থ কোন কোন খাতে ইনভেস্ট করবো যাতে আমার শেষে উপার্জন বেশি হয় তাকসিসুল ওয়াসাহেল ওয়াসাইলকে ইনকামের জন্যে ইনকামের পথে খাতে আমি বরাদ্দ করব নির্ধারণ করব নির্দিষ্ট করব এটা না হইলে তো আমার মকসুদ পূরণ হবে না আমার ক্যাপিটাল আছে এত আমি যেটা কোনোরকম হইলে হইলে ভালো না হইলেও চলে এই ক্ষেত্রে যদি সব টাকা আমি বিনিয়োগ করে দিই তাহলে যে কাজ না হইলে যে চাহিদা পূরণ না হইলে আমার বাঁচবে না বা অঙ্গহানি হয়ে যাবে কঠিন কষ্টের মধ্যে উপনীতি হব এমন জিনিস তো পূরণ হবে না তাই নিজের ওয়াসাইল ক্যাপিটালকে প্রয়োজনীয় খাতে ইনভেস্টের খাতে বেশি পরিমাণ অর্থ উপার্জনের খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট ফর্মুলা সমাধান যারা দিতে পারবে তাদের অর্থনীতি গ্রহণ করা হবে এর সমাধান দেয়ার নাম অর্থ ব্যবস্থা এটা ছিল দুই number misallocation of the resources বলা হয়েছে এটাকে তিন নম্বর মশলা কিছু এটাও কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে পুঁজিবাদীরা সমাধান দিছে যে এটা আমার রসদ তলব ডিমান্ড সাপ্লাই এইটা দিয়ে আমি ঠিক করব আমার প্রয়োজনের মাত্রা কোন কোন বিষয়ে কত পরিমাণ ইত্যাদি ইত্যাদি তারপরে ছিল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম তাকসিমুল মানাফে বা সারোয়া উপার্জিত অর্থ সবার হকদারের উপরে বন্টন করে অবশিষ্ট লাভটা গ্রহণ করার ব্যাপারে এটা বলেছি লেনকে দিতে হয় লেবারকে দিতে হয় অর্থ যার থেকে নিচে সুদ দিতে হয় সব তিন খাতে সুষ্ঠু বন্টন করিয়া অবশিষ্ট যেটা বাঁচবে সেটা আমার আমি প্রপাইটার আমি উদ্যোক্তা সেই হিসাবে এইটাও ডিমান্ড এফ সাপ্লাই মাধ্যমে ঠিক হবে ল্যান্ড বাসা ভাড়া নেব ডিমান্ড এন্ড সাপ্লাই তরিকায় এবং ভাড়া কত হবে ডিমান্ড এন্ড সাপ্লাই ঠিক করে দেবে লেবার নিব ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তার মজদুরি ঠিক করে দিবে মজুরি এবং টাকা নেব আমি কারোর থেকে ধার ঋণ সুদ কত হবে তাও ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ঠিক করবে সব দিয়া যা অবশিষ্ট থাকবে সেটা আমার হবে এটাও গেল ডেভেলপ তারাক্কি তাতাবুর এটা ছিল আর একটা বড় ফর্মুলা এটাও ডিমান্ড অনুযায়ী প্রত্যেকের পণ্য উন্নয়ন করবে ব্যবসাকে উন্নয়ন করবে কাউকে কেউ দিতে হবে না যার কাছে ব্রেন আর মস্তিষ্ক আছে ডিনাম ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে এই চার মাসলার সমাধান হয়ে যাবে এই জন্য বলছিলাম ক্যাপিটালিজমের চারটা ফর্মুলার মূল মন্ত্র হইল ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে মেনে নেওয়া এটার অটোমেটিকলি এটাকে কার্যকর করার জন্যে আরও তিনটা ফর্মুলা দেওয়া হয়েছে এতটুকু কথা আমরা গতবার বলেছিলাম এবং ক্যাপিটালিজমের ইজমের উপরে কয়েকটা তানকিত এবং পর্যালোচনা করেছিলাম মনে আছে কি এক নম্বর ডিমানের সাপ্লাইয়ের দ্বারা গুরুত্বপূর্ণ মানব জাতির মাস অর্থনীতিতে অর্থব্যবস্থায় মাসি জীবন আর্থিক জীবন সুষ্ঠুভাবে পরিচালিত হবে যে আপনি বললেন কিভাবে বললেন কারণ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে মানুষ ব্যবসা করবে আপনাদের কথা মতো ধরুন এখন মার্কেটে ডিমান্ড বেশি মানুষের এক প্রকারের কাপড়ের খুব চাহিদা সে কাপড়গুলো বানাচ্ছেন ফ্যাক্টরি লাগাইছেন দশটা বিশটা এক একজনে সব ব্যবসায়ীরা করছে একজন ব্যবসায়ী প্রোডাকশান করতেছে মাল বাজারে ডিমান্ড বেশি সেই কারণে তাই না কিন্তু কোন সময় কি পরিমাণ মাল উৎপাদিত হইয়া বাজারজাত হয়ে গেল যার দ্বারা মানুষের ডিমান্ড এবং ব্যবসায়ীদের সাপ্লাই সমান নোক্তায় তাওয়াজুন এক সমান হয়ে যাবে এক সময় মানে ডিমান্ড ওই পরিমাণ হবে যেই পরিমাণে তোমার প্রোডাকশানের মাল বিক্রি করলে তোমার কোনো রকম পুঁজি উঠে এর চেয়ে বেশি ডিমান্ড নাই ছিল কিনতে কিনতে মানুষ সংগ্রহ করতে করতে ডিমান্ড শেষ হয়ে গেছে এতটুকু ডিমান্ড আছে চাহিদা আছে যার দ্বারায় যেই দামটা বৃদ্ধি হবে ডিমান্ডের সালের মাধ্যমে তাইন হবে এই মূল্যটা হয়তো কোনোরকম পোষাবে খুব বেশি অতিরিক্ত লাভ হবে না এটাকে নোক্তায় তাওয়াজুন বলে কি বলে এটাকে নোক্তায় তাওয়াজুন আচ্ছা নোক্তায় তাওয়াজুন পর্যন্ত হয়ে গেলে এর পরের থেকে এবার ডাউন হওয়া শুরু হবে কি ডাউন হবে ডিমান্ড ডাউন হবে অর্থাৎ ডিমান্ড কমে যাবে সাপ্লাই কি হয়ে যাবে খেয়াল করো কথা সাপ্লাই কী হয়ে যাবে বেড়ে যাবে সাপ্লাই যখন বেশি হয়ে যাবে মাল মার্কেটে ডিমান্ড যখন কমে যাবে তখন মানুষ ডিমান্ড যেহেতু নাই যেই টাকা মূল্য কিমত নির্ধারণ হবে বাই মোস্তারির পরস্পর এই বাই মোস্তারির দ্বারায় ডিমান্ডটা এমন হবে যে এমন একটা দাম ঠিক হবে যে দামটা ফ্যাক্টরিওয়ালা যারা সম্পদ উৎপাদন করেছে উৎপাদনকারীদের মূল পুঁজিটাও পুরা বাজার থেকে উঠবে না তারা লোকসানের মধ্যে পড়ে যাবে কথা বোঝা নাই ব্যবসায় যখন দেখবে সর্বনাশ আমরা তো মনে করছিলাম মার্কেটের ডিমান্ড আছে এখন তো দেখি ডিমান্ড একবারে নোক্তায় তাওয়ান থেকে আরও নিচে চলে গেছে এই দামে মাল বিক্রি করলে তো আমাদের লেবারদেরকে পারিশ্রমিকও দেওয়া যাবে না তাইলে আমরা লসে বিক্রি করি তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবসায়ীরা উৎপাদন কমাই দিবে কিনা আরে বন্ধ করে দিবে কিনা বলো বন্ধ করে দিতে বাধ্য কিনা বাধ্য এখন বন্ধ করে দিবে তারা জানতো না যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মধ্যে ডিমান্ড বেশি তারা মনে করেছিল এই ডিমান্ড সমান হইল সমান থেকে আরও নিচে নেমে গেল তারা জানে না তারা গায়েব জানে না এমন কোনো থার্মিটার নাই যে মেশিন লাগাইলে বোঝা যায় বাজারে জনগণের ডিমান্ড কখন গিয়া পূরণ হয়ে যাবে সমান হয়ে যাবে কখন গিয়া কমে যাবে এমন কোনো কুদরতি কিনে থার্মিটার নাই গায়েবও জানা নাই কোনো ফেরেস্তা আসিয়ে থেকে কানে কানে বলবেও না তারা আইডিয়ার উপরে প্রোডাকশান করতে থাকবে হইতে হইতে ডিমান্ড কমে গেল আর সাপ্লাই বেড়ে গেল তখন সব ধরা খাবে কিনা ব্যবসায়ীরা এক পর্যায়ে ধরা খাইয়া মনে করো ফ্যাক্টরি সব বন্ধ করে দিল এমনভাবে বন্ধ হয়েছে আরেক বিষয়ে ব্যবসা শুরু হয়ে গেছে এবার এই মাল আবার মার্কেটে ডিমান্ড বাড়ে গেছে কারণ সাপ্লাই নাই যে আবার মানুষের প্রয়োজন হয়েছে এমন ডিমান্ড আবার শুরু হয়েছে এই ডিমান্ড যখন আবার চূড়ান্ত রূপে গেল এখন আবার ফ্যাক্টরি খোলো আবার উৎপাদন শুরু করো এই উৎপাদন শুরু করিয়া মানুষের ডিমান্ড পূরণ করার মাঝখানে নিচে নেমে গেছিল ডিমান্ড সেখান থেকে আবার উপরে উঠে গেল ডিমান্ড এটার মাঝখানে এমন একটা জমানার সময় অতিবাহিত হবে যে সময় কি হবে মাল সাপ্লাই থাকবে বেচা কিনা থাকবে না তখন ব্যবসায়ীদের লস হবে আর এক সময় কঠিন ডিমান্ড হয়ে গেছে বাজারে মাল নাই ফ্যাক্টরি বন্ধ তখনও জাতির অনেক কষ্ট হবে কিনা মাহাসির জীবনে কষ্ট হবে কিনা অর্থ জীবনে কষ্ট হবে কিনা তাহলে এই যে একটা প্রবলেম সমস্যা সৃষ্টি হবে মল মূল্য পণ্যের মূল্য অত্যন্ত নিচে চলে যাওয়ার কারণে এইটার কোনো সমাধান ক্যাপিটাল ইজমের ডিমান্ড এন্ড সাপ্লাই দিতে পারল না তাই তারা যে ডিমান্ড এন্ড সাপ্লাই তলব রসদের উপরে চারটা মৌলিক অর্থনীতির মৌলিক মন্ত্রের সমাধান দেওয়ার দাবি করল এই দাবিটা এখানে গিয়ে আটকা পড়ল এটা কখনো পূরণ হবে না এটা একটা হইল ক্যাপিটাল ইজমের উপরে পুরা জাতির মানব জাতির আপত্তি এই আপত্তিটা সোশ্যালিজম কমিউনিজমওয়ালারা প্রথমে উঠেছে কারণ তারা ক্যাপিটালিজমের বিরুদ্ধে নতুন এক ইজম দিয়া অর্থ ব্যবস্থা দিয়েছে তাই তারা এগুলা তার তানকিদ করেছে তার সমালোচনা করছে যে এটার কি জবাব এমন কোন মন্ত্র আছে যে মন্ত্রের দ্বারায় বাজারের মধ্যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কখন সমান আছে কখন বৃদ্ধি আসে ডিমান্ড কখন ডিমান্ড কমে যাবে এটা তাইন করার মতো কোনো শক্তি নাই একটা আন্দাধুন্দা একটা অদেখা একটা অনিশ্চিত বস্তুর দিকে ডিমান্ড সাপ্লাইয়ের উপরে এত বড় অর্থ ব্যবস্থার সমাধান রাখা এটা একটা বেকুবের কাজ হবে একটা পাইছ কিসের উপরে কথা এটা দুই নম্বর কথা তারা তাদের অর্থ ব্যবস্থা ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে তারপর সব সমস্যার সমাধান দিবে অর্থনীতির সব সমস্যার মৌলিক সমস্যার সমাধান দিবে তার ভিতর তাকসিমে সারোয়াত উপার্জন বন্টনের ক্ষেত্রে লেবারও আসে না নাই লেবার মানুষ তো এই মানুষগুলো ফ্যাক্টরির মালিক যেমন একজন মানুষ তার কর্মচারী লেবারও শ্রমিকও একজন মানুষ ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ভিত্তিতে শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ করা হয় তার অর্থ হলো বেশি শ্রমিক বেকার বেকারত্ব বেড়ে গেলে বেকার যুবক অনেক পাওয়া গেলে তখন শ্রমের দাম হবে একেবারে সামান্য ঠিক না কথা খেয়াল করো ডিমান্ড বেশি মানুষ লেবার বেশি লেবারকে কাজে লাগানেওয়ালে ফ্যাক্টরির চাহিদা কম সেই ক্ষেত্রে সামান্য টাকার উপরে তার শরীরের ঘাম শ্রম সে বিনিয়োগ করবে আর এই গরিব লক্ষ লক্ষ কোটি কোটি গরিব শ্রমিকের শ্রমের ভিত্তিতে একজন বড় ব্যবসায়ী যে প্রপাইটার ফ্যাক্টরি উদ্যোগ নিয়েছে বানাইছে তার বিশাল লাভ হবে হে লাভের অংশ যদি ধরা হয় শ্রমিকের পারিশ্রমিক সেখানে অন্তত তিরিশ পার্সেন্ট লাভ আনছে বাকি সত্তর পার্সেন্ট অন্য অন্য জিনিসে আনছে তিরিশ পার্সেন্ট যেখানে শ্রমিকে পায় তাকে দেখি দৈনিক মজুরি তুমি পঞ্চাশ টাকা দাও কেমনে দিলা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে সাপ্লাই বেশি হওয়ার কারণে ডিমান্ড কম তাই পঞ্চাশ টাকা দিয়ে মজদুর পাওয়া যায় মজুর পাওয়া যায় এই পঞ্চাশ টাকা এক পয়সাও শতকরা নয় অথচ তার শ্রম দেয়ার কারণে যে ফ্যাক্টরি উৎপাদন প্রোডাকশন তৈরি হয়েছে এর ভিতরে তার অংশ আছে মনে করো তিরিশ পার্সেন্ট যাদের অংশ অংশ তিরিশ পার্সেন্ট তোমার এই লাভজনক ব্যবসার পিছনে তাকে মাত্র এক পার্সেন্ট আধা পার্সেন্ট টাকা দিয়ে তুমি যদি নাকি তাকে বুঝ দিয়া দাও তাহলে এইটা শ্রমিকের উপরে মস্ত বড় জোলমার অন্যায় হবে শ্রমিকদেরকে বাজারের পণ্যের মতো ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ভিত্তিতে তার মজদুরি ঠিক করা পারিশ্রমিক ঠিক করা এটা মানব জাতির অপমান এটা আরেক তনকি তিন নম্বর তনকি দিল তিন নম্বর আলোচ্য বিষয় হইল সমস্যা হইল ক্যাপিটালিজমের ভিতরে তারা বলছে মিল্কিয়তের তাম্মা প্রত্যেকটা লোক কী হবে পরিপূর্ণ উপার্জনের মালিক হবে এবং সেই মালিকানা বস্তু ইচ্ছামতো তার ইচ্ছামতো খরচ করবে কেউ সেখানে হস্তক্ষেপ করবে না এমনটি যদি হয় তাহলে আল্লাহ তালার নেজাম মানব জাতির নেজামের ভিতরে বিরাট বড় ফাটল সৃষ্টি হবে কিভাবে আল্লাহ যে মানুষ সৃষ্টি করছেন প্রত্যেকটা মানুষের হক আরেকটা মানুষের সাথে সম্পর্ক জোড়াই দিয়েছেন আল্লাহ তুমি কোটি কোটি টাকার উপরে শুয়ে থাকবা তোমার পার্শ্ববর্তী ঘরের মানুষটা না খায়া কুকুরের মতো জীবন যাপন করবে এটা আল্লাহ মানুষ সৃষ্টির নেজাম রাখা নাই আল্লাহ বলছেন তুমি যে ইনকাম করেছ সব ইনকামের মালিক একক তুমি না যে আল্লাহ তোমাকে মালের মালিক বানাইছে যে আল্লাহ মাল তোমাকে দিয়েছে সে আল্লাহর বহু মাখলুক আছে এদের মধ্যে কিছু কিছু কিছু কিছু বন্টন করো এই আল্লাহ যিনি মানব জাতির সৃষ্টিকর্তা যারা নাস্তিক নয় আল্লাহ মানেন ইসলাম না মানক আপত্তি নাই আল্লাহ মানেন সেই মানুষের সৃষ্টিকর্তার যে নেচারগত বিধান আছে সে বিধান পরিপন্থী কারণ তার সমস্ত ইনকাম সে নিজে ব্যয় করবে কোনো গরিবকে কি দিবে না অসহায়কে দিবে না আত্মীয় স্বজনকে দিবে না দিতে বাধ্য না নিয়মও নেই নেজামও নেই তাহলে এককভাবে পুরা মালিক বানিয়ে দেওয়া এটা আল্লাহর নিজামের খেলাফ যে আল্লাহ মানব মানব জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর নিজাম তো হল মালের মালিক তোমরা না হাকি মালিক আমি আল্লাহ তোমাদের হাতে আমানত আমার উসুল নিয়ম নীতি অনুযায়ী বন্টন করবে তোমার উপার্জিত অর্থ এটা আল্লাহ দিয়েছেন যারা আল্লাহ বুঝে না ধর্ম বুঝে না ক্যাপিটাল ইজম এবং কি সোশ্যালিজম তারা এই বিষয়টা ধরে নাই এটা মুসলমানরা ধরেছে যেহেতু তোমরা মুসলমান হও আর না হও যে আল্লাহকে তোমরা মানো সৃষ্টিকর্তা গড সেই গডের একটা নেজাম এই নেজাম মানব জাতির ফিতরত নেচারগত আল্লাহ নেজাম দিয়েছেন এই ফিতরি নেজামের খেলাফ পরিপন্থী হচ্ছে তোমাদের এই নীতি আরেকটা হলো মানাফে জাতিয়া প্রত্যেকে ব্যক্তি নফা লাভ চাওয়া ক্ষতি চাওয়া নিজেরটা সমষ্টিগত লাভ লোকসানের দিকে না তাকানো এইটা তো মানুষকে হায়ওয়ান পশুর স্তরে নামাই দেওয়ার ব্যাপার কারণ একটা ক্যাপিটালিজমের মধ্যে থাকিয়া টাকাওয়ালা ক্যাপিটালওয়ালা অর্থবিদ সে এমন কাজে অর্থ বিনিয়োগ করল নফা লাভ বেশি আসার আশায় যে কাজে অর্থ বিনিয়োগ করি ব্যবসাটাকে সমাজে চালু করে দিলি সমাজের মানুষ মানুষ থাকবে না পশুর থেকে নিকৃষ্ট হবে এমন কোনো ব্যবসা নাই আমি উদাহরণ দিয়েছিলাম উলঙ্গ পত্রিকা ম্যাগাজিন ইংলিশে একটা ম্যাগাজিন আছে দুনিয়ার অশ্লীলতার এন্তেহা পশুর থেকে নিকৃষ্ট ম্যাগাজিন একটা ম্যাগাজিন আছে এটা আড়াই কোটি কপি দৈনিক প্রতি মাসে বিক্রি হয় এক একটার দাম দশ ডলার যে কোম্পানি টাকা ইনভেস্ট করলো বিশাল অর্থের মালিক হইল সে এই টাকা যদি আরেকটা ব্যবসার মধ্যে লাগাইতো ফ্যাক্টরিতে লাগাইতো কাপড়ের ফ্যাক্টরি জুতার ফ্যাক্টরি মানুষের প্রয়োজনীয় ফ্যাক্টরি এর অর্ধেকের অর্ধেকও হয়তো লাভ হইতো না এখানে লাভ বেশি ক্যাপিটালিজম বলল তোমার ব্যক্তিগত লাভের দিকে তাকাও এটাই এনাফ তোমারটা তুই ভালো বুঝো কেউ বোঝানোর দরকার নাই মাঝহাবে বুঝাবে না ধর্মে বুঝাবে না আখলাকে বোঝাবে না সরকার বোঝাবে না তোমারটা তুমি লাও এখন এই স্বাধীনতা দিলে মানাবে জাতিয়া ব্যক্তিগত কল্যাণ তাইলে এক এক ব্যক্তি এরকম গলত পথ অবলম্বন করিয়া সে কোটি কোটি টাকার মালিক তো হইল বটে পুরা জাহান পুরা বিশ্বের যুবক শ্রেণী যুবতীদেরকে ধ্বংস করে দিল কিনা তাইলে কোন ব্যবসার দ্বারায় রাষ্ট্রের উপকার হবে কোন ব্যবসার দ্বারায় সমষ্টিগত মানব জাতির উপকার হবে এই সমস্ত বিষয় না রাখিয়া প্রত্যেকে নিজের ব্যক্তি জাতি মানাবে ব্যক্তিগত লাভ লোকসান দেখলে তখন এমন এমন ব্যবসার ভিতরে যাবে মানুষ যে ব্যবসার মধ্যে গেলে মানুষ মানুষও থাকবে এটা আরেকটা বড় প্রবলেম কথা বোঝা নাই এইভাবে তাদের শেষ থিওরি ছিল কারো হস্তক্ষেপ চলবে না কিন্তু আমরা বর্তমান দুনিয়াতে দেখি পৃথিবীর কোনো জায়গাতে ক্যাপিটাল ইজম কিছু না কিছু সরকারি বেসরকারি হস্তক্ষেপ ছাড়া বর্তমান দুনিয়াতে চালু নাই তোমরা যদি অর্থনীতি দিয়া থাকো এই চারটে ফর্মুলার উপরে তাহলে বর্তমান বিশ্বে স্বাধীন কারো হস্তক্ষেপ নাই এমন অর্থ ব্যবস্থা দুনিয়াতে চালু নাই কেন এই প্রশ্নের জবাব দাও বাংলাদেশে আছে নাকি পৃথিবীর কোথাও নাই বাংলাদেশেও নাই দেখবেন মন্ত্রী আছে শিল্পমন্ত্রী বাণিজ্য মন্ত্রী এ সমস্ত মন্ত্রীরা পার্লামেন্টে বিভিন্ন আইন পাশ করে অমুক অমুক মাল দেশে আসবে না দেশে ইম্পোর্ট এক্সপোর্ট করা যাবে না অমুক মালের ভিতরে ব্যাড বাড়াই দাও যাতে না আসে কম আসে অমুক কানে ব্যাট ফ্রি করে দাও যাতে বেশি আসে বাজার সায়লা হয়ে যায় এই যে পার্লামেন্টের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মন্ত্রীর আইন সব কিছু মিলিয়ে এগুলা কি হস্তক্ষেপ নয় প্রত্যেকটি ব্যবসায়ী কি যেভাবে কেবিলিজম বলেছিল স্বাধীনভাবে তার ব্যক্তিগত মানফাত লাভ কল্যাণ যে পথে পরিপূর্ণ স্বাধীনতা পৃথিবীর কোনো দেশের ভিতরে নেই যাই হোক বর্তমান দুনিয়াতে আরেকটা ইজম তৈরি হয়েছে এটা হলো মিক্স কমিউনিজম আরে মিক্স এই ইকোনমিক্স একটা হইল ক্যাপিটাল ইজম আর একটা সোশ্যালিজম বা কমিউনিজম আর একটা কি মিক্স হ্যাঁ ইকোনমিক্স মিক্স মিক্সড ইকোনমিক্স এটা মিক্সার গণতন্ত্র না পুরা সমাজতন্ত্র না পুরা এটা হলো মিক্সার এটাই বর্তমান দুনিয়ার ভিতরে চলছে তা তোমাদের এই থিওরি বাস্তবায়ন হইল কোথায় যাক এই কয়েকটা আপত্তি ছিল কিসের উপরে ভাই ক্যাপিটাল ইজমের উপরে আমি সংক্ষেপে তোমাদের সামনে জিনিসটা পেশ করলাম এবার আমরা আসতে চাই সুশিলিজম বুঝতে চাই কমিউনিজম আর সুশিলিজম এই দুইটা শব্দ ব্যবহার হয় আরবিতে এস্তরাকিয়া বলা হয় এখানে দুইটা শব্দ পরস্পর খুব কাছাকাছি সোশ্যালিজম হইল পথ চালকের একটা গন্তব্যস্থান আর মূল টার্গেটে বুঝতে পারলে তখন সেটা হয় কমিউনিজম কমিউনিজম মূল টার্গেটে পৌঁছতে পারলে টার্গেটে পৌঁছার আগ পর্যন্ত ফির তারিখ পথের মধ্যে যেগুলা বিভিন্ন স্তর এগুলাকে কি বলা হয় সোশ্যালিজম আপাতত ছোট্ট করেই পার্থক্যটা বুঝো এই বিষয়ে বেশি কথা বলার দরকার নেই উভয় দলের এক দল মনে করিয়া এদের অর্থনীতিটা কি আমরা বুঝতে চাচ্ছি আর আগে বলা হয়েছে অর্থনীতি বলা হয় মানব জাতির চারটা মৌলিক মাসলার সমাধান যারা দিতে পারবে সবচেয়ে সুন্দর সুষ্ঠ এবং মানব কল্যাণমুখী ইত্যাদি ইত্যাদি গুণাবলী তাইলে তাকে বলা হয় অর্থনীতি সুশিলিজমওয়ালাকা ওলারা বলে একটু আগে যে সমালোচনা করেছি তানকিদ হয়েছে এ তানকিদের ভিত্তিতে তারা বলে যেহেতু ক্যাপিটালিজম দুনিয়াতে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে সব কিছু নির্ভর করছে এটা একটা অন্ধ অনিশ্চিত একটা সম্ভাবনাময় বিষয় তার উপরে এত বড় অর্থব্যবস্থাকে সমর্থ করা যায় না এটা আহামকানা কথা লেবারদেরকে পশুর থেকেও আরও অপমা অপমূল্যায়ন করা হয়েছে এটা আরেকটা কথা তিন নম্বর কথা তাদের তারা বলে মানুষ যখন দুনিয়াতে জন্ম লাভ করে সৃষ্টি করছেন গড মহান আল্লাহ মানুষ দুনিয়ার মধ্যে পাইছে একটা মাটি ল্যান্ড বড় হইয়া গায়ে শক্তি আসছে কাজ করার শক্তি এসেছে তাকত তাহলে মানুষের কাছে ক্যাপিটেল অর্থাৎ প্রয়োজন পূরণ করার বস্তু মাত্র দুইটা কটা বলো একটা হলো ল্যান্ড জমিন জমিনে চাষ করবে নিজের শ্রম আর পরিশ্রম আর গায়ের শক্তি দিয়া আর লেবারের পারিশ্রমিক এই দুইটা হলো মূল বস্তু তোমরা উপার্জিত অর্থ বন্টন করছো চারিভাগে বিভক্ত ল্যান্ডকে দিছ কিছু লেবারকে দিছ কিছু ইন্টারেস্ট দিছ কিছু বাকি অবশিষ্টটা আবার আরেকজনে পাইছে যাকে প্রপাইটার নাম রাখছে এগুলা সব নতুন আবিষ্কার কেবিল ইজমের আল্লাহ যখন মানুষ তৈরি করছে আমাদের কাছে ওয়াসাইল আছে ইনকাম সোর্স আছে মাত্র দুইটা একটা ল্যান্ড আল্লাহ দেয়া আর একটা মানুষের শক্তি আর লেবার পারিশ্রম ক্যাপিটাল লাগবে ক্যাপিটাল সুদের উপরে আনতে হবে আবার একজন প্রপার্টার লাগবে উদ্যোক্তা লাগবে এগুলা সব ফালতু কথা তারা বলে কারা বলে সোশ্যালিজমরা বলে তাই উপরোক্ত আলোচনাগুলো সাপেক্ষে আরও এই জাতীয় মূল ওয়াসাইল দুইটা তোমরা বানাইছো চারটা চারটা গ্রহণযোগ্য না দুইটাই গ্রহণযোগ্য এইগুলা সব আনিয়া তারা বলে আমরা ক্যাপিটাল ইজমের দ্বারা পৃথিবীর মানব জাতির অর্থব্যবস্থা সমাধান দিতে পারি না কেয়ামত পর্যন্ত কেউ মানব জাতির অর্থ সুবিধা অর্থনৈতিক সংকট দূরীকরণ করতে পারবে না ক্যাপিটাল ইজমের মাধ্যমে পারবে আমাদের ইজমের মাধ্যমে কারা বলে কারা বলে তারা বলে দেখো একটু আগে বলা হয়েছে মার্কেটে কখন ডিমান্ড কমে যায় কখন বেড়ে যায় কখন সমান হয়ে যায় এটা কুদরতি ব্যাপার স্যাপার তোমরা বুঝো না কেউ জানার বিষয় নাই আর এটা হইলেই সমস্যা মানুষ না খাইয়া মরবে ডিমান্ড পূরণ করতে পারবে না মার্কেটে মাল নাই অথবা প্রচুর মাল আসছে সব বেকারত্ব জীবনযাপন করতেছে পুঁজিও উঠে নাই এই যে অর্থ ব্যবস্থার সবচেয়ে বড় সংকট এটার দিকে আমরা লক্ষ্য করিয়া আমরা দেখলাম এই চারটা মাসলার সমাধান দিতে পারবে একমাত্র প্ল্যানিং অর্থ ব্যবস্থা প্ল্যানিং ইকোনমিক্স স্মরণ রাখবা দুটা শব্দ ক্যাপিটাল ইজমকে বলা হয় মার্কেটিং ইকোনমিক্স বলো কি আর সোশ্যালিজমকে বলা হয় প্ল্যানিং ইকোনমিক্স প্ল্যানিং ইকোনমিক্সের অর্থ হইল এবং আমি সোশ্যালিজমের অর্থ ব্যবস্থার মূল মন্ত্র তোমাদের সামনে পেশ করছি তারা বলে যে আসলে একটা দেশের মানুষ তাদের চাহিদা কি পরিমাণ তাদের জরুরত প্রয়োজন কি কি কি প্রয়োজনের কি পরিমাণ প্রয়োজন ইত্যাদি ইত্যাদি এগুলা কলেজ ভার্সিটি পড়াশোনা করে অভিজ্ঞতার আলোকে কিছু মেধাবী লোকরা এটা একটা প্ল্যান তৈরি করবে বাংলাদেশের জনগণ এত কোটি এত পরিমাণ চাউল এদের চাহিদা এত পরিমাণ কাপড়ের চাহিদা এত পরিমাণ তাদের জুতার চাহিদা এত পরিমাণ তাদের অন্যান্য যাবতীয় প্রয়োজনের চাহিদা এইগুলো একটা কাগজে হিসাব করে এক বছরের চিন্তা করে দুই পাঁচ দশ বছরের চিন্তা করে একটা লিস্টি করতে হবে লিস্টি করিয়ে এবার দেখতে হবে তাকসিসুল ওয়াসাইল যে আমাদের কাছে এগুলা পূরণ করা পুরা জাতির প্রয়োজন পূরণ করার জন্যে আমাদের ক্যাপিটাল বা ওয়াসাইল কি আছে জমিন কি পরিমাণ মানুষ আটাও তো খায় কিছু জমিনে সস্যা করতে হবে কিছু জমিনের ভিতরে আটা করতে হবে গম হিজুমিনের চাউল করতে হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি আমরা পুরা রাষ্ট্র পুরা দেশের ল্যান্ডগুলাকে বরাদ্দ দেব এত পরিমাণ ল্যান্ড জমিনে এই সম্পদ উৎপাদন করব। এত পরিমাণ জমিনে এই বস্তু উৎপাদন করব। এইভাবে আমরা কয়েকজনে বসা দেশের মাথাওয়ালারা চিন্তাভাবনা করে এগুলা ঠিক করব। মানব জাতির দেশের মানুষের চাহিদা আমরা ঠিক করব চাহিদা পূরণের ওয়াসাইল মাধ্যমগুলো আমরা নিব ওই তাকসিসুল ওয়াসাইল এরপরে তাকসিম সারওয়া ইনকাম বন্টন এটাও আমরা প্ল্যান করে করবে যে মানুষ এত পরিশ্রম করবে সে মানুষগুলো তাকে কত টাকা দিলে সে মোটামুটি চলতে পারে এটা একটা প্ল্যান করি ওই পরিমাণ নির্ধারণ করে বেতন তাদেরকে দিয়ে দেবো এখানে সুদওয়ালাকে সুদ দেওয়া যাবে না সুদি কোনো টাকা আনা যাবে না তারপরে প্রপাইটারকে কিছু দেওয়া লাগবে না সমস্ত মানুষ শ্রমিক জমিন আল্লাহর জমিন কার আল্লাহ সৃষ্টি করছেন আমরা তো মালিক হইয়া মায়ের পেট থেকে আসি নেই আমার নিজের কসবে আর কামাইতে তো জমিন হয়ে নেই আল্লাহ আগে বানাই রাখছে কুদরতি আল্লাহ জমিন দিছে আমি আমরা সবাই মিলি শ্রম দিছি তাই জমিন আল্লাহর কেউ মালিক না এই জমিনের উৎপাদনে সবাই শ্রম দাও দিয়া যার যার প্রয়োজন অনুযায়ী একটা বন্টন করে দাও লাভ বস শেষ তাইলে এইভাবে যদি নাকি এই প্ল্যান্ডিং ইকোনমিক্স করা যায় এটা প্ল্যান করে পুরা জাতির চাহিদা পূরণের এইভাবে ব্যবস্থা করা যায় তাইলে তখন নিখুঁতভাবে সব মানুষের প্রয়োজন নিবারণ হবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে এই জিনিসটা ছেড়ে দিলে এটা মহাবড় বেকুবি হবে কথা বুঝো নাই এই জন্য তারা বলে ব্যক্তি মালিকানা চলবে না ব্যক্তি মালিকানা থাকবে না আমরা কিছু কিছুর মালিক না সব মালিক আল্লাহ গড বুঝো নাই তাইলে আমরা কিছুর মালিক নয় আমাদের কাছে কত শ্রম আছে শ্রমটা দেব সন্ধ্যায় আমরা শ্রমের বিনিময় পাব এই বিনিময় দিয়া প্রয়োজনীয় জরুরত পূরণ করে ফেলব জীবনযাপন করব সোজা কথা সহজ এটার জন্যে সবচেয়ে ভালো হইল একটা সংগঠন তৈরি করা যে সংগঠনকে প্রশাসন বলা হবে রাষ্ট্র পরিচালক বলা হবে এরা পুরা দেশকে নিয়ে চিন্তা করবে জাতিকে নিয়ে চিন্তা করবে এরা বসি পুরা জাতির চাহিদা ঠিক করবে চাহিদা পূরণের ব্যবস্থা করবে সব কিছু এরাই করবে এদের হাতে সব ছেড়ে দাও তারা প্ল্যান করে তারা জাতির সব কিছু ব্যবস্থা করবে সুতরাং কেউ মালিকে হওয়া লাগবে না বিজনেস করা লাগবে না বড় বড় সাইনবোর্ড দেওয়া লাগবে না ব্যবসার মধ্যে হুড়াহুড়ি করা লাগবে না সরকারের প্ল্যান করে কে কি কাজ করবে তাও সরকারে ঠিক করবে কে কত বেতন পাবে তাও সরকার ঠিক করবে কে ফ্যাক্টরিতে কাজ করবে তাও সরকার ঠিক করবে কেউ জমিনে চাষ করবে তাও সরকার ঠিক করবে সব কিছু একটা কমিটিকে দিয়া দাও যারা সবার থেকে শক্তিতে বেশি মেধায় বেশি প্রভাব বেশি এমন একটা প্রশাসনকে দিয়া দাও এটার নাম হবে দ্বিতীয় অর্থে সরকার সরকার নির্বাচনে আসবে না গায়ের শক্তি যার মেধা যার বেশি এরাই কয়েকজন সরকার হয়ে যাবে বাকি সব হবে লেবার এটা রাষ্ট্রীয় প্ল্যান্ডিং অফ ইকোনমিক্স অর্থনীতির সরকারি প্ল্যান বলা হয় এটাকে এটা হলো ওই চার মাসলার সমাধান কয় মাসলার সমাধান চার মাসলার সমাধান সব সার্ভে করিয়া হিসাব করিয়া আন্দাজা লাগায়া মাছটা ঠিক করবে এবং উপার্জন বাগটাক করে লেবারদেরকে দেওয়া হবে আবার রাষ্ট্রকে দেশকে উন্নয়ন করার জন্যে ওই যারা প্ল্যান বানাবে তারাই ঠিক করবে যে আগে এই মডেল ছিল এখন গাড়িটা ওই মডেল হইলে একটু ভালো হয় তারাই ঠিক করবে তার ডেভেলপও তারা করবে তারপরে বন্টনও তারা করবে এবং মাধ্যমকে উপার্জনের জন্যে বরাদ্দও তারা দিবে মানুষের চাহিদা নির্ণয়ও তারা করবে চারো মাস্টার সমাধান তাদের মধ্যে বের এইটার নাম হলো সোশ্যালিজম অর্থ ব্যবস্থা সংক্ষেপে বললাম যদি পৃথক কোনো মহাদারা হইতো শুধু অর্থনীতির উপরে বহুত লম্বা কথা এখানে আছে আমি একেবারে শত শত পৃষ্ঠার কথাকে খোলাসা করে আমার ওস্তাদ মহতারাম আল্লামা তাকি ওসমানী সাহেব দামাত বারকাতহম পুরা জাতিকে যেভাবে অর্থনীতি বুঝাইছেন সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি কিন্তু এখন আলোচনা হবে সোশ্যালিজম অর্থব্যবস্থার যে প্ল্যান এখন শুনলাম তাদের বুনিয়াদ কি কি বুঝতেছেন তো এক নম্বর বুনিয়াদ হলো কোনো ফর্দ কোনো ব্যক্তি কি থাকবে না উপার্জনের সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে না ল্যান্ডের মালিক হবে না বাড়ি মালিক হবে না কিছুই হবে না সব সরকারি লেবার সরকার একক মালিক আর সরকার হবে ওইভাবে বুঝেন নাই কথা তাহলে ব্যক্তি মালিকানা বাদ দেওয়া সলভ করা এটা তাদের এক নম্বর ফর্মুলা কথা বলছেন না আর মূল ফর্মুলা হইল তারা ডিমান্ড সাপ্লাইয়ের উপরে চার মাসলার সমাধান নয় চারটি অর্থনৈতিক মূল মাসলার সমাধান দিবে তারা রাষ্ট্রীয় প্ল্যান্ডিং এর ভিত্তিতে এটা হলো আসল কথা এই সোশ্যালিজম কমিউনিজম অর্থ ব্যবস্থা যে বাতিল এটা আজহার মিনার শামস কেন বাতিল এটা কখনো মানব জাতির কল্যাণ বই আনবে না আল্লাহ পাক মানুষের মেধা শক্তি সব কিছুকে সমান দেয় নাই আল্লাহ ব্যবধান করেছেন কাউকে আমির বানাইছেন কাউকে গরিব বানাইছেন কাউকে মহাশিক্ষিত বানাইছেন কাউকে অশিক্ষিত বানাইছেন সব আল্লাহর নিজাম এটা ফিত্র তার তবিয়াত এটাকে বলা হয় নেচারগতভাবে একজনকে মেধা দিছে সে হেলিকপ্টার আবিষ্কার করার মতো মেধা রকেট আবিষ্কার করার মতো মেধা আর একজনকে মেধা দিচ্ছে ব্যান গাড়ি চালাবার মতো মেধা উভয়টা আল্লাহর মাখলুক এখন সরকার যদি কাগজ কলমে প্ল্যান করিয়া এক এলাকার লোকদেরকে বলে তোমরা ধান চাষ করবা আরেক এলাকার লোককে বলে থানার লোককে বা জেলার লোককে তোমরা শুধু গম চাষ করবা প্ল্যান যাদেরকে গম চাষ করতে দিবে তাদের মধ্যে এমন মেধাবী লোক থাকতে পারে কি না যে লোকটা ইঞ্জিনিয়ারিং দিলে সে কিন্তু একটা হেলিকপ্টার তৈরি করে দিতে পারে তার মেধার বিকাশ হবে কোথায় মেধার বিকাশ হবে এই আকল ব্রেইন মেধা আল্লাহ দিছে না আল্লাহ বলছে না সানুরি হিমফি আফা কিনা ভবিষ্যতে আরো এমন কিছু কিছু আবিষ্কার হবে তোমরা দেখবা যা তোমরা কল্পনাও করো নাই এই মেধার বিকাশের কারণে আজকে এই বর্তমান আধুনিক বিশ্ব টেকনোলজি বিজ্ঞান সায়েন্স কম্পিউটার ইন্টারনেট সব কিছু মেধার আবিষ্কার না মেদাকে বন্ধ রাখি দিলে সরকারি প্রাণ অনুযায়ী মানুষকে কয় এমনে কাজ করতে হবে তোমার কাজ এইটা একজন হার্ট স্পেশালিস্টের হওয়ার মতো যোগ্যতা রাখে জ্ঞান রাখে তাকে বলছে হাল চাষ করো অবস্থাটা কি হবে দুনিয়ার জাতির কোনো উন্নয়ন হবে এটা একটা মেশাল উপমা শুনলে ভালো হয় এটার উপমা হইলে আমার উস্তাদে মেসাল দিছে উস্তাদ বলেন ক মনে করো সব মানুষের ভিতরে যুবক যুবতীর ভিতরে একটা একে অপর প্রতি আকর্ষণ আছে যুবক চায় বিবাহ করতে যুবতী চায় বিবাহ বসতে এটা ফিতরত নেচার এটা হবেই কিন্তু যৌবিক চাহিদা যেমন নারী পুরুষের আছে প্রত্যেক মানুষ নারী হোক আর পুরুষ হোক তার চয়েস পছন্দ এটাও আছে না নাই মেয়ে চাবে তার পছন্দের স্বামী নেওয়ার জন্য স্বামী চাবে পছন্দের স্ত্রী পাওয়ার জন্য পছন্দ অপছন্দ এটাও কুদরতি নিজাম নেচারগত যেমন যৌনতা পূরণ করা এইটাও একটা নেচারগত ব্যাপার এখন যদি কেউ এমন একটা প্ল্যান করে রাষ্ট্রীয় প্ল্যান্ডিং করলম কথার কথা যে ঢাকা শহরের সব যুবকদের এক খাতার তালিকা ঠিক করো যারা অবিবাহিত আর এক খাতার যুবতীদের একটা তালিকা ঠিক করো যা অবিবাহিত কুমারী এবার যদি কেউ আসিয়া দুইটা খাতা লইয়া এক দুই থেকে সিরিয়াল হয়েছে তো কয়েক লক্ষ এবার একের সঙ্গে ম্যান আর ওমেনের একের সঙ্গে একই মিলে এই দুইজন স্বামী স্ত্রী এই দুইজন স্বামী স্ত্রী আসো কলমা ভরাই দিই তাদের জীবনটা কেমন হবে চয়েজের ব্যাপার নাই চয়েস করতে পারলো না সরকারের প্রাণ করে দিল তাহলে এটা জাহান নামের আগুনে জলা ছাড়া দাম্পত্য জীবনের আর কোনো রেজাল্ট পাওয়া যাবে না এটার যে অবস্থা তেমনিভাবে পুরা দেশটা কেমনে চলবে এত বিশাল জাতির বিশ কোটি মানুষের চাহিদা কেমন পূরণ হবে পূরণ হওয়ার জন্য কি কি ওয়াসাইলকে আমরা সীমাবদ্ধ করব কি কি বস্তুর জন্যে এটা প্ল্যান করে দেওয়া সবাইকে লেবার বানায়া সরকার বন্টন করে দেওয়া তুমি আট ঘন্টা ডিউটি করো ডাকার সব লোকগুলা অমুক মাটিতে নামিয়ে যাও ধান চাষ করো এইভাবে মেধার বিকাশ কখনো হবে না মেধার বিকাশ না হলে মানব জাতির কল্যাণ হবে না কল্যাণ না হলে অর্থনৈতিক কল্যাণ হবে কোথেকে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো এইভাবে যদি নাকি সবাইকে দায়িত্ব সরকারই ঠিক করে দেয় এবং বেতন নির্ধারণ থাকে আট ঘন্টার ডিউটির পরে তোমাদের বেতন পাঁচশো টাকা সবাই সময় অতিক্রম করবে দিল আর মন দিয়ে ওই কাজটা কিন্তু সকলে করবে না কেউ করবে না দেখাবে কাজ করতেছে আসলে সে সময় অতিক্রম করতেছে সন্ধ্যা হইলে আট আট ঘন্টা ডিউটি হইলে বেতন তাহলে মন্দির দিয়ে নাকি সেখানে উপার্জনে কাজ না করে পুরা দেশের অর্থ ব্যবস্থা ধ্বংস হওয়ার জন্য কাফি হয়ে যাবে কথাটা বুঝো নাই কথাটা বুঝো নাই না বুঝলে একটা উদাহরণ লো সে উদাহরণটা হইল আমার ওস্তাদে মতরাম বলছেন নিজের কথা একটা ঘটনা আল জাজায়ের যে দেশ তিনি আল জাজায়ের গিয়েছিলেন এক ভ্রমণে সরকারি দাওয়াতে সেই দেশে সেই দেশে তখন ইস্তারাকি এক কমিউনিজম চলে সোশ্যালিজম জামহরিয়ত নেই গণতন্ত্র নেই কেবিলিজম নেই তো সেখানে কোনো এই ব্যবসা বাণিজ্যের এত প্রচারপত্র কিছুই নেই কারণ তারা তো মার্কেটিং ইকোনমিক্সকে মানে না না মানে কেবিলিজও মানে না মানে তারা তো মানে না তাহলে বেচা কিনে একান্ত প্রয়োজনে সরকারি মাল দোকানে যা আছে দোকানও সরকারের দোকানের মালগুলো সরকারের রেট বসা দেওয়া আছে যার প্রয়োজন যাও সন্ধ্যার টাকা পাইছ পরিশ্রম এত টাকা তোমার একটা ওইখান থেকে নিয়ে আসো কন্ট্রোল রেটে আবার সে দোকান চালানোর জন্য লোকও আছে এটাও সরকারি কারণ মালিক তো সব সরকার এক বিরাট লাইব্রেরির মধ্যে হাজার তকি উসমান সাহেব গেছেন হঠাৎ করে তালাশ করতে করতে এক আজীব ও গরিব কিতাব পাওয়া গেছে এটা হজরত বহুদিন থেকে তালাশ করতেছেন আরব আজমপুরিয়া দুনিয়ায় পায় না ওই লাইব্রেরিতে একটা কিতাব পাওয়া গেছে সেই কিতাবের নাম শারুদ তানবির ওয়াত্তাহারির তাহারির লি ইবনে আসুর ইবনা আসুরের একটা তাফসিরের কিতাব আর তানবিরু আর তাহারিরু আমি যে গত সপ্তাহে মালয়েশিয়া গেলাম মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি আল জামিয়াতুল ইসলামিয়া আল আলমিয়া মালয়েশিয়া বিশাল ইসলাম ইউনিভার্সিটি সেখানে আমাকে নিয়ে গেল লাইব্রেরি দেখানোর জন্য আমাদের বাংলাদেশি স্টুডেন্টরাও আছে তো সেখানে কয়েকজন গবেষক পাইলাম তারা মাস্টার্স করতেছে কেউ পিএইচডি করতেছে তো খুব প্রশংসা করতেছে আমাদের কাছে কিতাবুল খারাজ লি ইমাম আবু ইউসুফ আছে আমাদের কাছে উসুলুল ফেক লিল কারাফি আছে এগুলা বহুত আজিম কিতাব নিঃসন্দেহে তা আমি বললাম এগুলো তো আমার লাইব্রেরির মধ্যেও আছে তোমার আর মালয়েশিয়া ইউনিভার্সিটি কি ফায়দা এটা যত কিতাবের নাম কইছে এত্তেফাকান সব কিতাব মার্কাজুর শেখের মধ্যে লাইব্রেরিতে আছে আমাদের কিনা বা আমার জাতি হিলো আছে একটাও নতুন কিতাবের নাম তারা বলতে পারে নাই তা আমি এই বললাম এত কথা বলিও না আনসো যখন আমাকে একটা কিতাব দেখাও কিতাবের নাম আত্মাহারির আত্মানবীর লিবনে আসুর এই কিতাব দেখাতে পারলে আমি মনে করব তোমাদের ইউনিভার্সিটিটা আলমী বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি সে বললে ইবনে আসুরের লেখালেখির উপরে তো আমার এখানে গবেষণায় পিএইচডি হচ্ছে অবশ্যই আছে মানে আমার কিতাবটা দেখাও খুব ঘোরাঘুরি করল কোথাও কিতাব পাইল না হ্যাঁ ইবনে আসুর উপরে তোমরা পিএইচডি করতে পারো যেই কিতাব তাকি উসমানী মতো মহান ব্যক্তি দুনিয়ার কোথাও পাওয়া নাই পায় নাই আল জাজার গিয়ে পাইছে এটা তোমার মালয়েশিয়ার মধ্যে আসবে থেকে আসতে পারে ওরকম তাকি উসমানী মতো মাহের ব্যক্তি এখানকার প্রধান থাকতে হবে রইসুল জামিয়া তখন সম্ভাবনা আছে তারা আমার বক্তব্য শুনিয়া মানে একবার হতাশ হয়ে গেছে যে কারে আনলাম দামই দিল না আমাদেরকে যাই হোক হাজরত বলেন আমি কিতাবটা পাইয়া আল জাজায়ারে বললাম এর দাম কত ষোলোশো দিনার জাজায়ারি দিনার বোধহয় আমার কাছে ইউএস ডলার ছিল আমার খুবই প্রয়োজন কিতাবটা আমি বললাম ভাই আমার কাছে ডলার নাই এই দিনার নাই এই মানি এক্সচেঞ্জে গিয়ে আমি এক কোনি ডলার ভাঙ্গায়া নিয়ে আসবো তোমার কাছে কিতাবটা নিব আমি নিলাম ষোলোশো দিনার নিলাম বাইশেরা তামাম পুরো হয়ে গেছে টাকাটা আমি আনতেছি সে বলল পাঁচটা বাজে বন্ধ হয়ে যাবে হজরত বললেন যদি খোদা না দুই চার মিনিট লেট হয় একটু অপেক্ষা করিও এ কথা বলে না টাকা এক্সচেঞ্জ করিয়া ষোলোশো দিনার নিয়ে হজরত আসছেন এই দোকানের সামনে ঢুকছে ঠিক কাটা করি ফাঁসটা হজরত সামনে সে জাপটা বন্ধ করি দরজা দক করে দিচ্ছে ষোলোশো দিনার কিতাব বিক্রি করা হয়তো তার পুরা এক সপ্তাহেও এত টাকার কিতাব বিক্রি হয়নি কথা বোঝো নাই হজরত কিনছেন টাকা নিয়ে আসছেন হে যদি এক মিনিট লেট করে তাইলে কিতাবটা বিক্রি করতে পারে ষোলো টাকা লাভ হয়তো বা বেচা হয়তো এটা করবে না কেন করবে না যেহেতু সেটা সোশ্যালিজম তাদের দরকার হলে আমার টাইম পাঁচটা আমি লেবার ষোলো লক্ষ টাকার কিতাব কিনা হোক আর পেশা হোক আমার কি আসে যায় সব তো যা যাবে কোম্পানি সরকারের যাবে কথাটা বোঝা নাই এটা একটা উপমা দিলাম তোমাদেরকে মাসলা বোঝার জন্যে যতক্ষণ দেখো মানুষ টাকাওয়ালা হওয়ার জন্য এক এক ব্যবসার পিছনে আরো দশটা ব্যবসা শুরু করে আছে ভিতরে ভিতরে এক এক কোম্পানি লিমিটেড কোম্পানি শুরু করছিল ল্যান্ড ব্যবসা আরে এরপর দেখা যায় আরো দশটা কোম্পানি করে ফেলেছে কিভাবে টাকা আয় উপার্জন করবে সে রাত দিন ঘুম নেই টেনশনে কত বুদ্ধি বের করতেছে অর্থনীতিকে উন্নয়ন করার জন্যে হোক এটা তার ব্যক্তিগত অর্থনীতি হোক তার কল্যাণে হোক বা জাতির কল্যাণে হোক কিন্তু সোশ্যালিজমের ভিতরে এমন কোনো চিন্তা ভাবনাই সেখানে ভিতরে নেই কোম্পানি কা মাল দরিয়ামে ঢাল সুতরাং এইভাবে কেউ কোনোদিন দেশ জাতির উন্নতি করতে পারে না মানব জাতির চারটা অর্থনৈতিকের মৌলিক সমস্যার সমাধান দিতে পারে অর্থ এমন হবে তার কোনো প্রশ্নই আসে না চুয়াত্তর বৎসর পর্যন্ত রাশিয়ার ভিতরে এই সোশ্যালিজম আর কমিউনিজম কালমার্ক শুরু করেছিল থিওরি দিয়েছিল প্রথম সোশ্যালিজমের সোশ্যালিজমের থিওরি কে দিয়েছিল কালমার্কস আর কালমাস সোশ্যালিজমের চিন্তাধারা দিয়া এটাকে আরেকটু মডেলিস্ট করেছিল ইঞ্জেলস বুঝো নাই এটা ছিল থিওরি এই থিওরি অনুযায়ী প্রথম সোশ্যালিজম দেশ অর্থনীতি কায়েম হয়েছে রাশিয়ার ভিতরে লেলিনের দ্বারা লেলিন হইল সুজনকে বাস্তবায়ন করানেওয়ালা পদা প্রথম ব্যক্তি বাকি থিওরিটা দিছিল কালমার্স আর ইঞ্জেলস বোঝো নাই কথা চুয়াত্তর বছর পর্যন্ত রাশিয়াতে ছিল সর্বশেষ প্রেসিডেন্ট ছিল গোরবাচক গোরবাচক একটা বই লিখে গেছে জীবনে সেই বইয়ের সারমর্ম হইল এই চুয়াত্তর বছর এই এই দেশে সোশ্যালিজম অর্থ ব্যবস্থা চলছে হায় আফসোস যদি এই অর্থ ব্যবস্থাটা রাশিয়ার মানব জাতির উপরে রিচার্জ না হইয়া আফ্রিকার কোন জঙ্গলের পশুর উপরে রিচার্জ হইতে তৈলে বোধ ভালো ছিল কে বলে গোরবাচন প্রেসিডেন্ট অবশেষে সে মার্কেটিং ইকোনমিক্সের দিকে ধাবিত হয়েছিল সোশ্যালিজমকে একটু মডেল মডেলাইজ করিয়া কিছু গণতন্ত্র ক্যাপিটালিজমের থিওরি মিক্সার করছিল এটা বাস্তবায়ন করবে তখন তো তাকে শেষ সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়ে গেল এবার রাজনৈতিকভাবে দেশটা সুপ্রিম পাওয়ার ধ্বংস হয়ে গেল তো যাই হোক এই হলো গোরবাচ্চপের মন্তব্য আর ক্যাপিটালিজমের পাশাপাশি আছে গণতন্ত্র বুঝেন নাই ডেমোক্রেসি এই ডেমোক্রেসিটা সিয়াসি রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ক্যাপিটাল ইজম দোড়া কিন্তু একই সঙ্গে চলছে ইতিহাস বহুত লম্বা সেদিকে আমি যাচ্ছি না দরকার নাই অনেক লম্বা হয়ে যাবে পুরা পৃথিবীর ইতিহাস কিভাবে কীভাবে আসছে এই গণতন্ত্রওয়ালারা লেখছে একটা বই লেখছে তারা জামহুরিয়তার গণতন্ত্রের উপর ডেমোক্রেসির উপরে সেই বইয়ের খোলাসা হলো মানব জাতির ইতিহাসের গবেষণায় যত মানব জাতির কল্যাণের ব্যবস্থা চিন্তাভাবনা মানুষ করেছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ খাতামুল আফকার হইল গণতন্ত্র এইটাই একমাত্র মানব জাতির মুক্তির পথ এটা হরফে আখি তারপরে কেয়ামত পর্যন্ত আর কোনো তন্ত্রের দরকার নেই এটা হলো ক্যাপিটাল ইজমওয়ালাদের বই ওদিকে গর্বাচবের বই হইল চুয়াত্তর বছর পর্যন্ত রাশিয়ার মানব জাতির উপরে এই ইজমকে পরিচালনা না করে বাস্তবায়ন না করে রিচার্জ না করে জঙ্গলের পশু আর বাঘ ভালুকের উপরে করত তাইলে অনেক জাতি মুক্তি পাইত এরপরে লেখছে গোরবাচক নারী আর পুরুষদেরকে সমান তালে মাঠে নামাই দিয়া প্রত্যেক তো লেবারি করলে পয়সা না তো পয়সা নেই আট ঘন্টা ডিউটি করতে হবে সবাই বুঝলো নাই নারী পুরুষ সমান বলছে আমরা সোশ্যালিজমওয়ালারা এই নারীদেরকে এই উসিলায় লেবার বানাইয়া মাঠে নামায় দেওয়ার দ্বারায় মানব জাতির যে ক্ষতি হয়েছে কেয়ামত পর্যন্ত চেষ্টা করিও এই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না অনেক লম্বা কথা যা গতিকে আমি না যাই কথা লম্বা হয়ে যাবে তাইলে বুঝতে পারছো সোশ্যালিজম এত বড় মারাত্মক এই সোশ্যালিজম বাস্তবায়ন করার জন্যে আরেকটা তিন নম্বর কথা সোশ্যালিজম বাস্তবায়িত হবে একমাত্র ডিকটেটরশিপ যে নাকি কোনো বোর্ড ছাড়া নির্বাচন ছাড়া একক ক্ষমতা প্রভাব শক্তির জোরে জাতির উপরে প্রধান হইয়া ঘাড়ে বসে আছে নিজের ইচ্ছা মতো মানুষকে গোলামের মতো কান্দরিয়ার গলায় রশি লাগাইয়া চালাইতেছে এমন এস্তেবদাদ এমন জুলুম এমন জালেমওয়ালা ডিকটেটরশিপ ছাড়া এই সুজরিজম কোন সমাজে অচল চলবে না কারণ মানুষ তো ইচ্ছার বাহিরে মেধার বাহিরে যোগ্যতার বাইরে রুচির বাইরে কাজ করবেই না কিন্তু করতে হবে করার জন্য কি করতে হবে যে মানবে না ফাঁসি দেওয়া হবে আগুন দিয়া জ্বালায়া এদেরকে সার বানানো হবে দান খেতে দেওয়ার জন্য শক্তি বৃদ্ধি হবে জোলম এস্তেবদাত জোলম এস্তেবদাত যাকে বলা হয় কঠিন জুলম যার ডিক্টেটরশিপ কোনো রাষ্ট্রপ্রধানে দেশ প্রদানে করে ইচ্ছা মতো মানে হে একজন দ্বিতীয় খোদা সে যাহা ইচ্ছা তাহা করবে কারো কোনো মন্তব্য এখানে চলবে না এটার নাম এস্তাবদা জালাম ডিক্টেটরশিপ এমন কোনো প্রশাসন ছাড়া কি চলতে পারে না সুজরিজম চলতে পারে এই কয়েকটা মন্তব্য সুজরিজমের উপরে করলাম আর কয়েকটা মন্তব্য ক্যাপিটালিজমের উপরে করলাম অতএব বুঝে আসলো না কমিউনিজম জাতির কল্যাণ আনতে পারবে না ইজম কল্যাণ আনতে পারবে আমরা জোর গলায় তাম পৃথিবীর সামনে গলা ফাটাইয়া দিল থেকে মন থেকে চ্যালেঞ্জ করে বলতে পারবো খোদার কসম জাতের কসম যে গডকে তোমরা মানো যারা মানো সে গড়ের শপথ করে বলতে পারি মানব জাতির সঠিক অর্থ ব্যবস্থার কল্যাণ যদি আনতে পারে একমাত্র ইসলামী অর্থ ব্যবস্থা আনতে পারে শুধু ইসলামী অর্থ ব্যবস্থা কেমন করে আনতে পারে এই চারটা ফর্মুলার উত্তর কেমন করে ইসলাম দিয়েছে সমাধান এবং এইগুলার কি জবাব ইসলামে দিয়েছে এই জিনিসটা আগামী আলোচনায় ইনশাল্লাহ আল্লাপাক তফিক দিলে করা হবে সেটা শুধুমাত্র ইসলামী অর্থ ব্যবস্থার ফর্মুলা এই সংক্ষেপে আমি দুইটা ফর্মুলা দিয়ে দিলাম একটা ক্যাপিটাল ইজমের ফর্মুলা আর একটা সোশ্যাল ইজমের ফর্মুলা উভয় ফর্মুলার উপরে কিছু পর্যালোচনা আমরা এই পর্যন্ত শেষ করেছি আল্লাহ পাক সবাইকে তফি দান করুক বিষয়গুলো ভালো করে নোট করবা জপ্ত করবা আলহামদুলিল্লাহ তোমাদের ক্লাসের এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে পুরা বিশ্বে যাচ্ছে মালয়েশিয়ার ইউনিভার্সিটির ছাত্ররা পাইছে যারা ইসলামী অর্থনীতির উপরে এই মাস্টার্স করতেছে কেউ পিএইচডি করতেছে তারা আগ্রহ সাথে শুনতেছে হুজুর কি বললেন আমার সঙ্গে করা হয়েছে একটা খুব বড় পণ্ডিত অনেকক্ষণ আমার সঙ্গে কথাবার্তা বলছে আমি বললাম তুমি এত কিতাবের নাম দিও না সে অর্থনীতির উপরে তার বিষয়বস্তু হলো আল করতে জারি তামবিল ফিস আত্মাম্বিল ফিল আসওয়াক জারিয়া অর্থাৎ বর্তমান প্রচলিত বিজনেসের ভিতরে অর্থ বিনিয়োগের পদ্ধতি এটা ইসলামী অর্থনীতি এটা পার্ট তার উপরে পিএইচডি করতেছে বাংলাদেশে এক ছাত্র খুব মেধাবী বলেছে তো সে আমার পৃথিবীতে পিছিয়ে খাদেম হিসাবে ছিল তো আমাকে শুনাইতেছে আমি অমুক কিতাব পড়ি অমুক কিতাব মোতালা করছি আমি রেফারেন্স আনছি এটা আনছি সেটা আনছি আরে সব কিতাব পড়তে পারো বলো দেখি ইসলামী অর্থনীতি কারে কয় অর্থনীতির মূল মন্ত্র কি ছেলে ভালো মোয়াদ্দাব আল্লাহ আমি বললাম যে এই তাকরিগুলা পড়ো এখানে পাইবা এটা শত শত পৃষ্ঠা বিভিন্ন কিতাবের সার সংক্ষেপ এখানে বলা হয়েছে আর আমাদের এটা কোনো অর্থনীতির কোর্স না আমাদের এটা হলো কিতাবুল বইয়ে পড়াবো তো এই কিতাবুল বই হইল ইসলামী অর্থনীতি আসলে কিতাবিল বইয়ের মোকাদ্দমা হিসাবে আমাদের এই বিষয়গুলো জানতে হচ্ছে ইসলামী অর্থনীতি হলে কিতাবুল বইয়ু ইসলামী অর্থনীতি জানতে হলে আমার ক্যাপিটাল অর্থনীতি দরকার আমার সোশ্যালিজম কমিউনিজম অর্থনীতি দরকার মিক্স অর্থনীতি দরকার এরপরে ইসলামী অর্থনীতির আসল রূপটা আপনার সামনে বেশি উঠবে এই জন্য মোকাদ্দমা স্বরূপ এখানে কয়েকটা কথা বললাম আল্লাহ পাক যা কিছু বলছে আল্লাহ কবুল ফরমাক ওসল আল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসি ওয়ারিক